রাতের কালো ঘোর সবারি সকল সময় চোখের আড়াল থাকতে চাই চোখের আড়াল থাকতে চাই রাতের কালো ঘোর সবারি সকল সময় চোখের আড়াল থাকতে চাই চোখের আড়াল থাকতে চাই সাধের লাগাম আকাশ ছোঁয়া সাধের লাগাম আকাশ ছোঁয়া উষ্ণতা পে কাবার গিলাপ বুকের মাঝে রাখতে চাই চোখের আড়াল থাকতে চাই রাতের কালো ঘোর সওয়ারি সকল সময় চোখের আড়াল থাকতে চাই চোখের আড়াল থাকতে চায় বুকের ছাতি নয় তো অনেক বড় স্বপ্নগুলো ভিতু জড় সড় বুকের ছাতি নয় তো অনেক বড় স্বপ্নগুলো ভিতু জড় সড় কাজের বেলায় লসুদে মন কাজের বেলায় লসুদে মন কেমনে সে আজ পাড়ি দেবে পাহাড় নদী বন কেমনে সে আজ পাড়ি দেবে পাহাড় নদী মনে তবু মনে তবু বিজয় হওয়া সুখের ছবি আঁকতে চাই চোখের আড়াল থাকতে চাই রাতের কালো ঘোর সওয়ারি সকল সময় চোখের আড়াল থাকতে চাই চোখের আড়াল থাকতে চাই উদাস বাউল পুরাণ খুঁটির ঘর বইছে ভীষণ পাগলা হওয়ার ধ উদাস বাউল পুরাণ খুতির ঘর বইছে ভীষণ পাগলা হওয়ার ধ ঝড়ের মাতম সামাল দিতে মাতম সামাল দিতে তাই কাবার মালিক সুখের মালিক সঙ্গী থাকা চায় কাবার মালিক সুখের মালিক সঙ্গী থাকা চায় শেষ বিকেলে শেষ বিকেলে অশ্রু ঢেলে রহিম নামে ডাকতে চায় চোখের আড়াল থাকতে চায় রাতের কালো ঘোর সওয়ারি সকল সময় চোখের আড়াল থাকতে চাই চোখের আড়াল থাকতে চাই রহিম করিম গফুর নামে যিনি দুঃখ সুখের সকল মালিক তিনি রহিম করিম গোফুর নামে যিনি দুঃখ সুখের সকল মালিক তিনি ঘোর সওয়ারি আড়াল তো নয় ঘোর সওয়ারি আড়াল তো নয় স্বপ্ন মেখে যাও এগিয়ে হবেই তোমার জয় স্বপ্ন মেখে যাও এগিয়ে হবে হবে উদার তিনি উদার তিনি ফিরলে পথে ভালোবাসায় থাকতে চাই চোখে আড়াল থাকতে চাই রাতের কালো ঘোর সবারি সকল সময় চোখে রাড়াল থাকতে চাই চোখের আড়াল থাকতে চাই সাধের লাগাম আকাশ ছোঁয়া সাধের লাগাম আকাশ ছোঁয়া উষ্ণতা পেখাবার খাবার গিলা বুকের মাঝে রাখতে চাই চোখের আড়াল থাকতে চাই রাতের কালো ঘোড় সওয়ারি সকল সময় চোখের আড়াল থাকতে চাই চোখের আড়াল থাকতে চাই রাতের কালো ঘোড় সওয়ারি সকল সময় চোখের আড়াল থাকতে চাই চোখের আড়াল থাকতে চাই